সৃষ্টিকর্তা আমাদের রিজিক দাতা এবং আমাদেরকে তিনি উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি বরং আল্লাহ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন তা হচ্ছে একমাত্র তার এবাদত বন্দী করা যারা তার আনুগত্য করবে তার রাসুলের আনুগত্য করবে জান্নাতে যাবে আর যারা বিরুদ্ধাচরণ নাফারমানি করবে জাহান্নামে যাবে এ মর্মে আয়াত পেশ করা হয়েছিল দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ যখন আমাদেরকে তার এবাদত বন্দীগীর জন্য সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে সুতরাং তার এবাদত বন্দীগীতে বা তার প্রভুত্বে কোন রকমের যাতে আমরা শির্ক না করি কাউকে অংশীদার স্থাপন না করি না কোনো নবীকে না কোনো ওলিকে না কোনো ফেরেস্তা জিনকে আমরা যেন শরিক না করি এই দুটি বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছিল যে সম্পর্কে জ্ঞান হাসিল করা আর তার প্রতি আমল করা ফরজ তৃতীয় বিষয় ছিল যে যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের আনুগত্য করে এবং আল্লাহর একত্রের বাস্তবায়ন করে তার জন্য আল্লাহর শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যায় না এ সম্পর্কে জ্ঞান হাসিল করা এবং এর প্রতি আমল করা ফরজ তার মানে আপনি যখন আল্লাহ এবং রসুলের অনুগত আপনি আল্লাহর বান্দা এবং রসুল উল্লাহামের অনগত অম্মত তখন আপনার জন্য জায়জ নয় যে যারা আল্লাহর শত্রু যারা আল্লাহ রসুলের শত্রু আল্লাহর দিনের শত্রু তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন তাদেরকে ভালোবাসবেন তাদের আদর যত্ন করবেন তাদের সম্মান প্রদর্শন করবেন তাদেরকে উঁচু স্থান দেবেন তাদেরকে আপনি আপনার উপর নেতৃত্ব দেবেন স্বেচ্ছায় খুশিতে তাদেরকে সমর্থন দেবেন তাদেরকে আপনি ভোট দেবেন ইত্যাদি তো বলছেন যে আসা তৃতীয় বিষয় হচ্ছে যে আন্নামান আতা রসুল্লাহ ওয়াহাদ আল্লাহ যারা রসুল উল্লাহামের আনুগত্য করল এবং আল্লাহর একত্র প্রতিষ্ঠা করলো লাহু তার জন্য জায়জ নয় মোয়ালাত মান হাদাল্লাহ ও রাসুল্লাহ আল্লাহ এবং রসুলের যারা নাফরমানি করে অস্বীকার করে নাফরমানি করুক অথবা অস্বীকার করে না মানে করব আমরা আমরা মুসলিম কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের তারা বিরুদ্ধাচরণ করে না ফরমানি করে তাদের সাথে বন্ধুত্ব নামাজ পড়ে না বলে আমি মুসলমান নামাজ পড়ি না পড়ব সুদ খাই ছেড়ে দেবো ছেড়ে দেবো কিছু খেয়ে নি এবার করে নি এরপর করব না মুসলমান আছে এরকম তো তাদের সাথে বন্ধুত্ব করা জায়েজ নয় আপনার জন্য যখন আপনি রসুলের অনুগত এবং আল্লাহর একত্রে বিশ্বাসী এবং আল্লাহর তহিদের প্রতিষ্ঠাকারী যদিও ওই লোকেরা যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে তারা আপনার নিকট আত্মীয় হোক না কেন আপনার ছেলে হোক আপনার বাবা মাই হোক আপনার ভাই বোন হোক আপনার বংশের কোনো ব্যক্তি হোক আপনার গ্রামের লোক হোক আপনার ভাষাভাষী হোক আপনার দেশের মানুষ হোক তাদের সাথে বন্ধুত্ব জায়জ নয় তাহলে আমাদের সম্পর্ক হচ্ছে ইমানি সম্পর্ক ইসলামী ভাতৃত্ব ইমানি ভাতৃত্ব যার মধ্যে ইমান আছে যার মধ্যে ইসলাম আছে সে আমার ভাই যদিও আমি পূর্বের সে পশ্চিমের দশ হাজার কিলোমিটার দূর তার বাড়ি কিন্তু সে মুসলিম আপনি মুসলিম সে নামাজি আপনিও নামাজি সে হারাম খোর নয় আপনিও হারাম হারামখোর না আপনার ভাই আর যদি আপনার বাড়ির পাশে বাড়ি থাকে আপনার প্রতিবেশী কিন্তু সে আল্লাহর দিন মানে না রাসুলের আনুগত্য করে না আল্লাহর নাফারমানি করে রসুলের নাফারমানি করে সে অস্বীকার করে হোক কাফের মুশরিক বিধর্মী হোক অথবা ফাসেক পাপিষ্ট মুসলিম হোক তাদের সাথে বন্ধুত্ব জায়জ নয় বন্ধুত্ব জায়জ নয় এই রকমে যারা প্রবাসী এখানে থাকছেন আপনার রুমে থাকছে আপনার কোম্পানিতে থাকছে আপনার ভিলাতে থাকছে এমন কিছু লোক আছে যারা আল্লাহর শত্রু রসুলের শত্রু আল্লাহ এবং রসুলের নাফারমানি করে আর কিছু লোক আছে যারা দিনী মমিন ভাই দিনদার ভাই তাদের সাথে সপ্তাহে একদিন দেখা হয় মাসে একদিন দেখা হয় কখনো রাস্তায় দেখা হয়ে যায় কিন্তু তারা ভালো মুসলিম আপনিও ভালো মুসলিম তাহলে তারা আপনার ভাই যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে যদিও তাদের সাথে দেখা সাক্ষাৎ না ঘটে আর রাত দিন একসাথে থাকছেন রাত দিন বারবার দেখা সাক্ষাৎ হচ্ছে তবুও তারা আপনার বন্ধু নয় ভাই নয় তাদেরকে ভালোবাসা জায়জ নয় জুজ জায়জ নয় ও দলিল এর প্রমাণ মুখস্থ কথা বললে তো হবে না যে আপনি আল্লাহর শত্রুকে রসুলের শত্রুকে আল্লাহ রসুলের নাফারমানকে আপনি ভালোবাসবেন না ভালোবাসা জায়জ নাই এর দলিল স্পষ্ট রয়েছে সুরাই মুজাদালাই মহান আল্লাহ ইসাদ করছেন লাউমান আখির তুমি এমন কোন জাতি পাবে না মুসলিমদের কি মুসলিমরা সেই জাতি হবে না যারা কি করে ইউ মেনুন আবিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করে অলিয়মিল আখের পরকারের প্রতি বিশ্বাস করে অথচ তারা ইউআদুনামান হাদ্দাল্লাহ রাসুল্লাহ তারা এমন লোকদেরকে ভালোবাসে যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে রসুলের বিরুদ্ধাচরণ করে এমন পাবে না মুসলিম এমন হতেই পারে না যে মুসলিম অথচ আল্লাহর নাফারমানি যারা করে রসুলের নাফারমানি যারা করে তাদেরকে ভালোবাসবে এইরকম জাতি মুসলিম হতেই পারে না মুসলিম মানে আল্লাহকে যারা ভালোবাসে রসুলকে যারা ভালোবাসে আল্লাহর আনুগত্য করে রসুলের আনুগত্য করে তাদেরকে ভালোবাসবে এর ব্যতিক্রম ঘটবে না তারপরে আল্লাহ বলছেন ওয়ালাউ কানু আবা আহম যদিও তাদের বাপদাদা হোক না কেন তাদের পূর্বপুরুষ হোক না কেন বাবা চাচা দাদা দাদার ভাই চাচা চাচা চাচা তো ভাই ইত্যাদি বাবার ভাই যেই হোক না কেন আবা আহমের মধ্যে পূর্বপুরুষ সবাই সামিল আও আবনা আহম পূর্বপুরুষদের মধ্যে যারা কাফের ছিল যারা বেদিন ছিল বেধর্মী ছিল আপনি জানেন যারা